আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আনসারগণ নাবি সাল্লাহ সাল্লামকে বললেন আমাদের ও আমাদের মহাজির ভাইদের মধ্যে খেজুর গাছ বন্টন করে দিন তিনি বললেন না তখন তারা বললেন তোমরা আমাদের শ্রমে সাহায্য করবে আর তোমাদের আমরা ফলের অংশ দেব তারা মুহাজিরগণ রদিল্লাহ তাল আনহুম বললেন আমরা শুনলাম ও মেনে নিলাম